ভালো মন্দ তুমি যাই করো মন যেটা ভালো বুঝে সেটা করো এটা ভালোটা নয় দ্বন্দ্ব ছাড়ো মাকসুদ কি তোমার ঠিক করো কোনো কাজ করার আগে ভেবে নাও মনে মনে অন্তত একবার তুমি বান্দা তুমি বান্দা তুমি বান্দা আল্লাহ তুমি বন্দায় আল্লাহ তুমি বন্দায় আল্লাহ তুমি বন্দায় আল্লাহ তুমি বন্দায় আল্লাহ ভালো মন্দ তুমি যাই করো মন যেটা ভালো বুঝে সেটা করো এটা ভালো ওটা নয় দ্বন্দ্ব ছাড়ো মাকসুদ কি তোমার ঠিক করো কোনো কাজ করার আগে ভেবে নাও মনে মনে অন্তত একবার তুমি বান্দা আল্লাহ তুমি বান্দা আল্লাহ তুমি বান্দা আল্লাহ তুমি বান্দা আল্লাহ তুমি বান্দা আল্লাহ তুমি বান্দা আল্লাহ তুমি বান্দা আল্লাহ তুমি বান্দায় আল্লাহ থাকলে খোদার ভয় মনের মাঝে পারো হাত দিতে মন্দ কাজে কালিমায় ছে যাওয়া অন্ত মনের কুনির বুধ সে পাথর থাকলে খুদার ভয় মনের মাঝে পারো হাত দিতে মন্দ কাজে কালিমায় ছে যাওয়া অন্ত মনের কুনির বুধ সে পাথর পাপেরা মুখ টানে পাপাচারে থাকো ডুবে ভুলে যেও না তুমি তুমি বান্দাল্লা তুমি বান্দাল্লা তুমি বান্দাল্লা তুমি বান্দাল্লা তুমি বান্দাল্লা তুমি বান্দাল্লা তুমি বান্দাল্লা বান্দা আল্লাহ যে তোমাকে ভালোবাসে তারে ভুলে থাকো তার খেয়ে জমিনে তুমি বেঁচে থাকো নিঃশ্বাস হারালে নাই কিছু নাই কি কারণে তবুও তারে ভুলে যাও যে তোমাকে ভালোবাসে তারে ভুলে থাকো তার খেয়ে জমিনে তুমি বেঁচে থাকো নিঃশ্বাস হারালে নাই কিছু নাই কি কারণে তবুও তারে ভুলে যাও হৃদয় খুলে চোখের জলে ডেকে চোখে তারে একবার বান্দা তোমার তুমি মাওলা তুমি মাওলা আমি বান্দা তোমার তুমি মাওলা আমি বান্দা তোমার